السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রুতে জানাচ্ছি আপনাদের সকলকে বিশেষ আমন্ত্রণ হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে হাদিসের কাহিনী মানুষের জীবনের বিশেষ পরিবর্তন নিয়ে আসতে পারে কারণ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যেমন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আদর্শের প্রতীক ছিলেন অতএব তার হাদিসগুলিও মানুষকে শ্রেষ্ঠ আদর্শের পথ দেখাতে পারে মানুষকেও রাসুল সাল্লাহ আলী হাদিস হাদিসসমূহ শ্রেষ্ঠ আদর্শের আসীনে সমাসীন করতে পারে সুতরাং হাদিসের কাহিনী আমাদের একটি অতি মূল্যবান পাথেয় আমাদের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই আমাদের জীবনকে যদি ক্লোশ মুক্ত করতে চাই আমাদের জীবনকে যদি পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ আদর্শের ধারক বাহক হিসাবে নিজেরা হতে চাই তাহলে আমাদেরকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের রেখে যাওয়া সেই হাদিসের দৃষ্টান্ত কাহিনী গল্প সেগুলির আলোকেই আমাদেরকে শিক্ষা নিয়ে আমাদের জীবন করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং অত্যন্ত হৃদয়স্পর্শী কাহিনী আপনাদের সামনে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস থেকে তুলে ধরতে চাই যে হাদিসটি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে প্রমাণিত যা সহি মুসলিমে এবং সহি বুখারিতে এ হাদিসটি এসেছে আল্লাহ সুবাহান হাতালা মানুষকে সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য এটি আমরা সকলেই জানি কিন্তু মানুষ সঠিকভাবে এ আবাদতের উপর আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশে প্রতিষ্ঠিত থাকবে কি না তা পরীক্ষা করার জন্য আল্লাহ রাবুল্লা আনামিন একটি বিপরীত শক্তিকেও সুযোগ দিয়েছেন তাহলে ইবলিস যে ইবলিসকে আল্লাহ সুবাহান হাতালা এ মানব জাতির জন্য আদব মুবিন প্রকাশ্য শত্রু বলেও ঘোষণা দিয়েছেন তাই আল্লাহ সুবহানাহুয়া আদম সন্তানকে বহুভাবে সতর্ক করেছেন তোমাদের পিতা আদমকে যেমন ইবলিস তাকে যেমন বিভ্রান্ত করেছিল তোমাদেরকেও যেন বিভ্রান্ত না করতে পারে এজন্য আল্লাহ সুবহানা তালা বহুভাবে সতর্ক করেছেন সত্যিকারী যারা আল্লাহ সুবহানা তালাকে ভয় করে চলবে আল্লাহকে মেনে চলবে তারাই ইবলিশের শত্রুতা থেকে বাঁচতে পারে তারাই ইবলিশের খপ্পর থেকে মুক্ত থাকতে পারে এজন্য আল্লাহ সুবাহানহতালা কোরআনুল করিমে অনেক জায়গায় বলেছেন যে ইবলিস মানুষকে বিপদে বিপর্যয়ে ফেলার চেষ্টা করবে ইল্লা ইবাদাকাল মুখলাসিন তবে সেই বান্দারা যারা একনিষ্ঠভাবে আল্লাহকে মেনে চলবে আল্লাহকে ভয় করে চলবে তাদেরকে কখনো ইবলিস বিপদে ফেলতে পারবে না তারকে তাদেরকে কখনো ইবলিস বিভ্রান্ত করতে পারবে না সুপ্রিয় দর্শক শ্রোতা মানুষ দুর্বল কখনো ইবলিসের কাছে মানুষ তার চক্রান্তের শিকার হয়েও যেতে পারে যদি কোনো মানুষ ইবলিসের প্ররোচনায় ইবলিসের কুমন্ত্রণায় ইবলিসের সেই বাঁকা পথে আহ্বানে কখনো যদি সারা দিয়েও ফেলে তাহলে কি এ মানুষ আল্লাহ সুবাহানা হওয়া তাল্লার কাছ থেকে চিরতরের জন্য সরে যাবে এ মানুষ কি জান্নাতের পথ থেকে একেবারে ভিন্ন পথে হারিয়ে যাবে এ মানুষের জন্য কি একেবারেই জাহান্নাম অবধারিত হয়ে যাবে না ইবলিশের পথে চললেও ইবলিশের ষড়যন্ত্রে আক্রমণ আক্রমণের শিকার হলেও আবারও কখনো কি ভালো পথে জান্নাতের পথে ফিরে আসা সম্ভব রয়েছে এমনই একটি দিক নির্দেশনা আপনাকে দেবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের সহি হাদিসের কাহিনী সে কাহিনী আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা জানি একজন মানুষ আরেকজন মানুষের সাথে বহু ধরনের অপরাধ করতে পারে আরেকজন মানুষের সাথে বহু ধরনের তাকে কষ্ট দিতে পারে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু একজন মানুষের পক্ষ থেকে আরেকজন মানুষকে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি আরেকজন নিরপরাধী মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করেন এটা হলো সেই মানুষের আপনার কাছ থেকে সবচেয়ে বড় ক্ষতি বা সবচেয়ে বড় অনিষ্ঠ অকল্যাণ আপনার কাছ থেকে পাওয়া হচ্ছে আপনি যখন তাকে অন্যায়ভাবে হত্যা করবেন সুতরাং অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা ইসলাম সেটি হারাম করে দিয়েছে কিন্তু মানুষ অনেক সময় সামান্য কিছু স্বার্থের জন্য সামান্য কিছু প্রয়োজনের জন্য বা কিছু ক্ষোভ মেটানোর জন্য অনেক সময় শয়তানের প্ররোচনায় নির্দোষ মানুষকে হত্যা করতেও কিছু মনে করে না হত্যা করে ফেলে হয়তোবা পরবর্তীতে সে অনুশোচনায় আসে কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে সে হত্যা করতেও কিছু মনে করে না যদি কোনো ব্যক্তি এই ধরনের অপরাধ করেও বসে তাহলে তার এ অপরাধ থেকে মুক্তির পথে ফিরে আসার পথ কি ফিরে আসার পদ্ধতি কী এমনই শিক্ষাও আজকে আমাদেরকে দেবে এই আমাদের হাদিসের কাহিনী যেটি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা হাদিসটি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম থেকে বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল সেই পূর্ববর্তী জাতির মাঝে কোনো একজন ব্যক্তি তিনি তার জীবনে হত্যা করতে করতে নিরানব্বই জন মানুষকে তিনি হত্যা করেছেন একজন মানুষ এমনই তিনি রক্তপিপাসু একজন দুজন নয় নিরানব্বই জন মানুষকে তিনি হত্যা করেছেন নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর এই ব্যক্তির মাঝে তার মনে একটু চিন্তা জাগল আমার গোটা জীবনে কত ধরনের আমি অন্যায় করেছি একজন দুজন নয় নিরানব্বই জন মানুষকে আমি অন্যায়ভাবে হত্যা করেছি আমি কি এই অন্যায়ের পথ থেকে মুক্তি পেতে পারি না তার মনে এ চিন্তা জাগল মনে চিন্তা জাগলে তিনি মানুষদেরকে জিজ্ঞাসা করলেন যে আমাদের মাঝে কে আছে ইসলাম সম্পর্কে বা সঠিক পথের দিক নির্দেশনা দিতে পারে এমন বিজ্ঞ ব্যক্তি কে আছে আমাকে একটু সন্ধান দাও আমি তার কাছে যাব তার কাছে একটু জানার চেষ্টা করব যে আমার এত বড় অন্যায়ের পরেও এ অন্যায় থেকে মুক্তির কোনো পথ আছে কি না সে ব্যক্তি এই হত্যাকারী ব্যক্তিকে সংবাদ দেওয়া হলো যে অমুক গ্রামে বা অমুক জায়গায় সেখানে একজন আলেম রয়েছেন তার কাছে গেলে হয়তোবা আপনি সঠিক দিক নির্দেশনা পেয়ে সঠিক পথে ফিরে আসতে পারেন তিনি সেই আলেমের কাছে গেলেন গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে আমি আমার জীবনে এ ধরনের অপরাধ করেছি একটি দুটি নয় নিরানব্বইটি মানুষকে আমি হত্যা করেছি আমি সেই খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসতে চাই আমি সেই অন্যায় থেকে ন্যায়ের পথে ফিরে আসতে চাই আমার কি কোনো পথ আছে সেই আলেম জবাব দিলেন কি আশ্চর্য কথা বলো তুমি নিরানব্বই জন মানুষকে তুমি হত্যা করেছ এরপরও তুমি ভালো পথে আসার আশা করছ এ তো অসম্ভব বিষয় তোমার জন্য কোনো ভালো পথে ফেরার কোনো পথ নেই সে আলেম যখন এইভাবে তাকে নিরুৎসাহিত করে এবং এই অন্যায় করার পরে ন্যায় পথে ফিরে আসার কোনো পথ নাই বলে তাকে ঘোষণা দেয় সেই হত্যাকারী ব্যক্তিটি মনে করলেন যে নিশ্চয়ই এই লোকের কথা ঠিক নয় অতএব আমি নিরানব্বই জন হত্যা করেছি আর একজন বাকি রয়েছে এখন প্রয়োজনে আমি এই লোককে হত্যা করে আমি একশো জন পূর্ণ করব সেই হত্যাকারী এই আলেমকে যিনি তৌবার পথ আছে বলে তাকে নিরুৎসাহিত করলেন এবং বললেন যে মুক্তির কোনো পথ নেই তিনি ক্ষিপ্ত হয়ে এই আলেমকেও হত্যা করে একশো জন পূর্ণ করলেন এই হত্যায় যিনি সেঞ্চুরি করেছেন একশো জনকে হত্যা করেছেন করার পরেও তার মনে চিন্তা জাগে যে আমি কি এই অপরাধ থেকে মুক্তির পথে যেতে পারবো না আবার মানুষজনকে জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে কে আছে এমন যে আমাকে সঠিক পথের এ অন্যায় থেকে মুক্তির পথের সন্ধান দেবে আমাকে একটু মুক্তির পথে পথ দেখাবে তার একটু সন্ধান দাও আমাকে তারা বললেন যে অমুক জায়গায় একজন বিজ্ঞ আলেম আছেন আপনি যদি তার কাছে যান তাহলে হয়তো বা তিনি আপনাকে কোনো মুক্তির পথ দেখাতে পারেন এ অন্যায় থেকে কলসমুক্ত হওয়ার পথ আপনাকে দিতে পারেন ছুটে চললেন সে আলেমের কাছে গিয়ে বললেন যে দেখুন আমি আমার জীবনে এক দুইজন নয় একশো জনকে আমি হত্যা করেছি কিন্তু আমার মনে একটু চিন্তা জাগে যে আমি এই খারাপ পথ থেকে ফিরতে চাই আমি ভালো হতে চাই আমি এ ত্রুটিমুক্ত হতে চাই আমি নিষ্পাপ হয়ে যেতে চাই আমার কি তৌবার কোনো পথ রয়েছে সে আলেমকে জিজ্ঞাসা করলেই তিনি জবাবে বললেন যে আপনি একশো জন হত্যা করেছেন এখন আপনি তৌবার পথ খুঁজতেছেন বললেন যে হাঁ অবশ্যই আপনার তৌবার পথ রয়েছে বরং বললেন ওমাইয়াহুল বাইনাহু ও বাইনা তৌবা কে বাধা কিসের বাধা রয়েছে যে আপনি তৌবা করতে চাচ্ছেন পারবেন না কেন পারবেন না মানুষ তার জীবনে যতই অপরাধ করুক আল্লা সুবাহানা হাত সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য পথ রেখেছেন সুতরাং আপনি তৌবা করতে চাইলে অবশ্যই আপনি তৌবা করতে পারবেন এই বলে তাকে উৎসাহিত করলেন এখন তিনি বললেন যে তাহলে আমাকে বলুন আমি কিভাবে তৌবা করব এবং কোথায় যাব কাদের সাথে চলাফেরা করব সেই আলেম তিনি তাকে নির্দেশনা দিলেন যে আপনি যদি সত্যিই তৌবা করতে চান ভালো হয়ে যেতে চান তাহলে আপনি আপনার জনপদ বর্জন করে আপনি চলে যান অমুক এলাকায় কারণ সেখানে যারা রয়েছে তারা সবাই ভালো মানুষ আপনি তাদের সাথে থাকলে আপনিও ভালো হওয়ার সুযোগ লাভ করবেন অতএব আপনার সেই যেই জনপদে ছিলেন সেখানকার মানুষেরা হলো খারাপ মানুষ সেই খারাপদের সাথে তাদের সংস্পর্শে চলে আপনি খারাপ হয়েছেন যদি তাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার খারাপ পথেই বহাল থাকাটার সম্ভাবনা বেশি সুতরাং আপনি তৌবা করতে চাইলে সেই খারাপ মানুষদের যে বসতি রয়েছে সেখান থেকে বের হয়ে এসে আপনাকে সেই বসতি বা সেই জনপদে যেতে হবে যেখানকার মানুষেরা তারা ভালো তারা ভালো পথে চলে তারা ভালো কাজ করে তারা অন্যায় অপরাধ থেকে মুক্ত এবং বললেন যে সেখানে আপনি আল্লাহর কাছে তৌবা করে সেই এলাকায় থাকবেন সেখানেই বসবাস করবেন তাহলে আপনার পক্ষে এই অপরাধ থেকে মুক্ত হওয়া সম্ভব সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই এই ঘটনা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে বাকি ঘটনা আমরা শুনব তবে এই এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে অনেক সময় আমরা অনেকেই মনে করি যে আমরা একটু ভালো হতে চাই আমরা একটু ভালো পথে চলতে চাই আপনাকে মনে রাখতে হবে আপনি ভালো পথে চলতে চাইলে আপনার যে সমস্ত বন্ধুমহল সেই বন্ধু মহলের অবস্থানটা একটু দেখতে হবে আপনি যদি খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করেন তাহলে আপনার খারাপ হওয়াটাই হয়ে যাওয়াটাই স্বাভাবিক সম্ভাবনা বেশি রয়েছে আপনি ভালো হতে চাইলে আপনাকে ভালো বন্ধু গ্রহণ করতে হবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লামও এমন নির্দেশনা দিয়েছেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম খুব সুন্দরভাবে একটি দৃষ্টান্ত দিয়েছেন তিনি বলেন মাসালু আল জালিস সালেহ ওয়াল জালিস সু ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর দৃষ্টান্ত হলো ভালো বন্ধু হচ্ছে একটা আতর ব্যবসায়ী যে হয়তো আতর বিক্রি করে আর খারাপ বন্ধু এর দৃষ্টান্ত হচ্ছে একজন কামার যে লৌহ আগুনে গরম করে আগুনে গলিয়ে সেটা বিভিন্ন রকমের তৈরি করে থাকে একামারের উদাহরণ দিলেন সেটা হচ্ছে খারাপ বন্ধুর উদাহরণ কিভাবে ভালো বন্ধু মানেই হলো তার কাছ থেকে আপনি সব সময় ভালো কিছু না কিছু পাবেনই যেমন আতর ব্যবসায়ী যে আতরের দোকানদার তার কাছে যদি আপনি যান তাহলে হয়তো তার কাছ থেকে আপনি আতর ক্রয় করবেন আতর ক্রয় করলে আপনি একটি ভালো জিনিস ক্রয় করলেন যদি আপনি আতর ক্রয় নাও করেন হয়তো তার কাছে গেলে সে আপনাকে একটু যাচাই বাছাই করার জন্য দেখার জন্য আপনার গায়ে একটু আতর দিয়ে দিবে তাহলেও আপনি তার কাছ থেকে ভালো জিনিস পেলেন যদি আপনি তার কাছ থেকে আতর ক্রয় নাও করেন সে আপনাকেও আতর টেস্ট করার জন্য যাচাই বাছাই করার জন্যও কিছু যদি নাও দিয়ে থাকে তার পাশ দিয়ে অতিক্রম করলেও আপনি সেখানে সুঘ্রাণ পাবেন এ হলো ভালো বন্ধুর দৃষ্টান্ত অতএব যে ভালো বন্ধু তার সাথে চললে যে কোনোভাবেই হোক আপনি কিছু না কিছু উপকৃত হবেন পক্ষান্তরে খারাপ বন্ধুর দৃষ্টান্ত দিলেন সেই কামার যে কি করে আগুনে লৌহ গরম করে সে বিভিন্ন রকমের যন্ত্রপাতি অস্ত্র ইত্যাদি তৈরি করে সেই কামারের কাছে যদি আপনি কোনো কাজের জন্য যান সে কাজ করে নিতে গেলে তার কাছে যদি একটু বসেন দেখবেন সেখান থেকে আগুনের ছিটা বা কয়লার ছিটা এসে আপনার কাপড়কে হয় পুড়ে দিবে অথবা কাপড়টাকে নোংরা করে ফেলবে যদি তার কাছে আপনি নাও যান তার পাশ দিয়ে আপনি অতিক্রম করেন সেখান থেকে একটি খারাপ ঘ্রাণ দুর্গন্ধ আপনার গায়ে বা আপনি সেটি যেন পাবেন কিছু না কিছু তার কাছে খারাপ আপনি পাবেনই এ হচ্ছে খারাপ বন্ধুর দৃষ্টান্ত সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং আপনি হতে চাচ্ছেন ভালো খারাপ থেকে মুক্ত হতে চাচ্ছেন আর আপনি খারাপদের সাথেই সবসময় চলবেন তাহলে তো আপনার পক্ষে ভালো হওয়াটা খুব কঠিন বিশেষ করে আমরা এক্ষেত্রে অভিভাবকদেরকেও বিষয়টি স্মরণ করে দিতে চাই অনেক অভিভাবক তার একমাত্র ছেলে অথবা একমাত্র মেয়ে যারা আজকে নষ্ট হয়ে যাচ্ছে এ নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছেন তারা আমরা বলবো সেই অভিভাবকদেরকে পরামর্শ দেব আপনার ছেলে বা মেয়ে এই আপনার ছেলে বা মেয়েকে আপনি ভালো করতে চাচ্ছেন কিন্তু আপনার ছেলে বা মেয়ে তার বন্ধুগুলি কোন কোয়ালিটির সেটি নিয়ে আপনি চিন্তা করলেন না যারা আজকে নেশাখর যারা আজকে ইয়াবা বা ইত্যাদি এই ধরনের নিয়ে পড়ে থাকে তাদেরকে বন্ধু হিসাবে আপনার ছেলেকে তাদের কাছে দিয়েছেন তাদেরকে বন্ধু হিসাবে আপনার মেয়েকে তাদের সাথে দিয়েছেন তাহলে আপনার ছেলে বা মেয়ে তো নেশামুক্ত কখনো হতে পারে না সুতরাং অভিভাবকদেরকে আমরা এই পরামর্শ দিব আপনি আপনার ছেলে বা মেয়েকে বখাটে হয়ে যাওয়া থেকে যদি বাঁচাতে চান তাকে যদি সুন্দর করতে চান আদর্শ সন্তান বানাতে চান তাহলে বখাটে ছেলেদের সাথে বন্ধুদের সাথে চলা চলাফেরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে আজকে আফসোসের সাথে বলতে হবে কি বলবেন আমাদের নামি দামি প্রতিষ্ঠান যেগুলি সেই প্রতিষ্ঠানের স্টুডেন্ট ছাত্র ছাত্রী তারাও যেন অবস্থাটা তাদের এরকমই হয়ে গেছে যত ভালো প্রতিষ্ঠানের কথা আপনি শুনবেন সেখানে যেন নেশা দ্রব্যের যত রকমের ভালো আয়োজন সেগুলি ওখানে বেশি তাহলে আপনার ছেলেকে আপনার মেয়েকে নেশামুক্ত করতে চাইলে আপনি এখন কোথায় নিয়ে যাবেন এজন্য আমরা শিক্ষিত মহলকেও একথা কথা স্মরণ করে দিতে চাই আজকে শিক্ষা উন্নত শিক্ষার নাম দিয়ে আমাদের প্রতিষ্ঠান ও পরিবেশগুলি যখন এই রকম করেছি কখনো সম্ভব নয় এমন প্রতিষ্ঠান ও পরিবেশ থেকে আদর্শ শিক্ষিত সন্তান গড়া তাই শিক্ষিত মহলকেও সে বিষয়ে সচেতন হতে হবে অভিভাবক মহলকেও সেই ক্ষেত্রে সচেতন হতে হবে তাহলে আমাদের সন্তানদেরকে হয়তো আমরা সেই খারাপ হয়ে যাওয়া থেকে বোখাটে হয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবো আল্লাহ আমাদের সকলকে সেই বিষয়টি অত্যন্ত সচেতনতার সাথে লক্ষ্য করে ভালো ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করুন